বিশ্বের আনাচে কানাচে যেখানেই কোনো মানুষ নির্যাতিত হচ্ছে খোঁজ নিলে দেখা যাবে নির্যাতিতরা মুসলমান আজকে ফিলিস্তিনিরা যদি ইয়াহুদি হতো তবে নিজের বৈধ বাসভূমিতে অবৈধ দখলদার সম্প্রসারণবাদী ইয়াহুদি কর্তৃক নির্যাতিত হতো না কসোভোর মুসলমানরা যদি খ্রিস্টান হতো তাহলে জালিম সার্ব বাহিনী কর্তৃক তাদেরকে নির্মমভাবে প্রাণ দিতে হতো না কাশ্মীরিরা যদি হিন্দু হতো তাহলে ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের নখরাঘাতে রক্তাক্ত হতে হতো না আরাকানিরা মুসলমান না হয়ে যদি বৌদ্ধ হতো তাহলে তারা জালিম নাসাক্কা বাহিনী কর্তৃক মজলুম হতো না সুতরাং এই মুহূর্তে সশস্ত্র জিহাদি মুসলমানদের জানমাল ও অস্তিত্ব রক্ষার একমাত্র মাধ্যম নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে দেশে দেশে মজলুমানাজ দেশে দেশে মজলুমানাজ মরছে ধুকে ধুকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে মুজাহিদ বীর কাফেলা চল চল যায় যে বেলা মুজাহিদ বীর কাবেলা যায় যে বেলা গোলা বারুদ অস্ত্র নিয়ে গোলা বারুদ অস্ত্র নিয়ে দাঁড়াও ওদের পাশে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে দেশে দেশে মজলু মানাজ দেশে দেশে মজলু মানাজ মরছে ধুকে ধুকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে দুর্জয় খোদার সেনা তাগুকে ভয় করিস না দুর্জয় খোদার সেনা তাগুকে ভয় করিস না আল্লাহর অপর মদদ আল্লাহর অপর মদদ আছে তোদের সাথে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে দেশে দেশে মজলু মানাজ দেশে দেশে মজলু মানাজ মরছে ধুকে ধুকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে জিহাদি জীবন ভুলে বিশ্বজাহান হারালে জিহাদি জীবন ভুলে বিশ্বজাহান হারালে বুক করে হে বীর বুক করে হে বীর দাঁড়াবার ঘুরে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে দেশে দেশে মজলুম মানাজ দেশে দেশে মজলুম মানাজ মরেছে ধুকে ধুকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে